بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا الحمد لله সরাসরি শিক্ষা লাভ করার উদ্দেশ্য নিয়ে দারসুল কোরআনের সুযোগ তিনি দিয়েছেন এই জন্য রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুরা বন আজকে ছত্রিশ নাম্বার আয়াত তেলাওয়াত করলাম গতকালকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো ছিল এখানে যেন বলা হয়েছিল কি কোন মানুষকে যেন অন্যায়ভাবে হত্যায় করা না হয় তবে যে মানুষ হত্যার উপযুক্ত হয়ে যায় তাকে যেন হত্যা করা হয় এতিমের মালের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে তবে উত্তম পন্থায় এরপর সকল প্রকারের প্রতিশ্রুতি চুক্তি পূর্ণ করার জন্য আদেশ করা হয়েছে আর মেপে দেওয়ার সময় যেন পূর্ণভাবে দেওয়া হয় আর ওজন করা হয় যেন নির্ভুল সঠিক দাড়ি পাল্লায় আরো আলোচনা হয়েছিল যে আল্লাহ আদেশ করেছেন যে বিষয়ে তোমার জানা নেই সেই বিষয়ের পিছনে লেগো না দিনের কোন বিষয়ের উপর নিজেরা কোন স্থির হয়ে যেও না সেই আলোচনাগুলোর মাঝে কিছু বিষয় পূর্বের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মাঝে সর্বশেষ যে বিষয়টি গতকালকে আলোচনা করেছিলাম সেই বিষয়টির মূল যে বিষয় বলা তাকফুমা আলাই সালা কাবিহি যেই বিষয় সম্পর্কে জানা নাই সঠিক প্রমাণ ছাড়া সেই বিষয়ে বিশ্বাস করা যাবে না গ্রহণ করা যাবে না কারো কাছে বর্ণনা করা যাবে না সে বিষয়গুলো আলোচনা গতকালকে হয়েছে কিন্তু এরপরও আরো কিছু কথা আমি ব্যাপারে বলতে চাই যে মানুষ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কারো কাছ থেকে কোনো কথা শুনে এবং শোনার পরই সেগুলো বিশ্বাস করে নেয় এবং সেগুলো অন্যের কাছেও বর্ণনা করে নিজেও বিশ্বাস করে নিল অন্যের কাছেও বর্ণনা করে এটা কিন্তু সম্পূর্ণভাবে এই এখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তার সত্য মিথ্যা যাচাই না করে এটা বিশ্বাস করতে এবং অন্যের কাছে বর্ণনা করতে নিষেধ করা হয়েছে এ প্রসঙ্গে আমি কোরআন মজিদের আয়াত এবং হাদিসগুলো গতকাল বলেছিলাম সবচেয়ে বেশি মানুষ যে জায়গাটাতে বিভ্রান্ত হয় সকল প্রকারের অনাচার অবিচার গুলো সমাজের মধ্যে শুরু হয় এই বিষয়টাকে কেন্দ্র করে যে মানুষ একজন আরেকজনের কাছে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে কিন্তু সেই তথ্যটা সঠিক কিনা সেই সংবাদটা সঠিক কিনা এটা যাচাই না করি ওটা বিশ্বাস করে নেওয়া যেমন মনে করেন যে একজন কারো কাছে গিয়ে বললো যে অমুক তো আপনার সম্পর্কে এই ধরনের কথা বলেছে সে মনে খুব কষ্ট পেয়ে গেল হি অমুক আমার সাথে এত ভালো সম্পর্ক সেইভাবে কথা বলে ফেললো সে বিশ্বাস করে নিল নিয়ে তার মনের মধ্যে তার ওই ব্যক্তি সম্পর্কে তার একটা খারাপ ধারণা তৈরি করে নিল অথচ হতে পারে এই কথাটি একশো পার্সেন্ট মিথ্যা কথা যে বলল সেটা একশো পার্সেন্ট মিথ্যা কথা হতে পারে সে মূলত দুইজন মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দিল ঝগড়া বাঁধিয়ে দিল পরস্পরের সুসম্পর্কটাকে নষ্ট করে দিল এই ধরনের কিছু লোক সমাজের মধ্যে বসবাস করে এর পিছনে তার কিছু স্বার্থ নিহিত থাকতে পারে অসৎ মানসিকতা থাকতে পারে কিন্তু সে বলল যে এই কথাটা সত্য না বিদ্যা সেটা যাচাই না করেই এটা বিশ্বাস করা এবং অন্যের কাছে বর্ণনা করা এটা আল্লাহ এখানে নিষিদ্ধ করে দিয়েছেন এটা একান্তই দুইজন ব্যক্তির মধ্যে যেমন অনুরূপ ভাবে একেবারে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সাথেও অনুরূপ এটা সার্বজনীন একটা নির্দেশ যেমন মনে করেন আমরা এখানে এখন এখানে আছি বের হয়ে আমরা বিভিন্ন জায়গায় যাব হতে পারে দিনের বিজয়ের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন জায়গায় কাজ দেওয়া হবে একত্রে এইভাবে আর সাক্ষাৎ দেখা বসার সুযোগ নাও হতে পারে মদানিকে নিজ জায়গায় থেকে কাজ করতে শুরু করে দিলেন একজন হঠাৎ করে গিয়ে এমন একটা মিথ্যা সংবাদ দিয়ে দিল যে তানজিম তো আজকে এখন ওই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আপনাকে যে কাজ দেওয়া হয়েছিল এই ধরনের কাজ তো এখন আর নাই আপনি মনে করেন এই কথাটা বিশ্বাস করে নিলেন আপনি আপনার কাজ বাদ দিয়ে দিলেন এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা করা যাবে না যার রেফারেন্সে কথাটা বলা হবে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে জানা না যাবে যেমন আমাদের এই তানজিম আজকে ব্যাপক বিস্তৃত অনেক জনশক্তি কাজের দিক থেকে বিভিন্ন ভাবে কাজগুলো বন্টন করে দেওয়ার কারণে এবং পারিপার্শ্বিক সকল অবস্থার কারণে যে কোনো সময় যে কেউ যে কারো সাথে যোগাযোগ করতে পারে না সাক্ষাৎ করতে পারে না এই আমাদের কাজের একটা সুস্পষ্ট নীতিমালা আছে একেবারে প্রথম থেকেই সেই কার্যক্রমগুলো ওই আলোকেই পরিচালিত হচ্ছে তানজিমের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সেইভাবেই কাজগুলো পরিচালিত হচ্ছে কিন্তু এরপরেও কিছু সংখ্যক তাগুতের দালাল তাগুতের এজেন্ট আমাদের মধ্যে ঢুকতে পারে একেবারে আমাদের মতোই হয়ে ঢুকতে পারে যেইভাবে ইহুদি খ্রিস্টানদের মূল কেন্দ্র আমেরিকা তাদের সিআই এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কিছু তাদের এজেন্ট বিভিন্ন জায়গায় মুজাহিদিনদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে মুজাহিদিনদের কে একদিকে ভিতর থেকে তথ্য কালেকশন করা দ্বিতীয় হলো তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কোনো না কোনো ভাবে তাদের মধ্যে কোনো মতবিরোধ একতলাফাত এগুলো সৃষ্টি করে দেওয়া এগুলো হলো সিআই এর মাধ্যমে তাদের এজেন্ট দিয়ে এগুলো তারা করছে আমাদের দেশেও যে তাগুত এবং তাগুতের বাহিনী এদেরকে প্রতিনিয়ত আমেরিকা প্রশিক্ষণ দিচ্ছে এদেশের যে গোয়েন্দারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা তাদের সেই প্রশিক্ষণের ভিত্তিতে তারা তাদের বাস্তব প্রয়োগ এদেশে করে এখানে তাদের কিছু এজেন্ট ময়দানে মুজাহিদিনদের মাঝে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা কিছু অপচেষ্টা তারা শুরু করেছে ইতিমধ্যে আমরা বুঝতে পারছি এবং জানতেও পারছি এজেন্ট হলো মূলত এদেশের যে যৌথ গোয়েন্দা এরা সকলেই কিন্তু আমেরিকার ইহুদিদের এরা আর এই ইহুদিদের এই অনুসারী এদেশের গোয়েন্দারা কিছু সংখ্যক লোকদেরকে হয়তো কখনো আমাদের সাথে ছিল অথবা ছিল না অথবা প্রথম থেকেই হয়তো পরিকল্পিতভাবে আমাদের মধ্যে ঢুকিয়েছে এই ধরনের কিছু লোককে তারা প্রশিক্ষণ দিয়ে তাদের এজেন্ট বানিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে যেমন আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের মিথ্যা কথা রটাচ্ছে একশো পার্সেন্ট মিথ্যা কথা যে আমরা নাকি তানজিম থেকে এখন ক্যাসার পদ্ধতি বাতিল করে দিয়েছি বলে আমাদের সাথীদেরকে বাইরের সাথীদেরকে বিভ্রান্ত করছে এই ধরনের তাগুতের এজেন্ট এগুলো এত বড় দুষ্ট শয়তান গুলো এমন একটা মিথ্যা কথা বলছে যেটা হলো আমাদের তানজিমের একটা প্রথম থেকে এই পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমাদের মূলত এই জিহাদ পরিচালনার জন্য তাগুতের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ এবং যুদ্ধ পরিচালনার জন্য এই এসার পদ্ধতি স্থায়ীভাবে আমাদের সাথীদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে শুরু থেকেই এবং এই কার্যক্রমের মাধ্যমেই মূলত তাগুতের বিরুদ্ধে একটা শক্তিশালী বাহিনী গঠন করা সম্ভব এবং এই প্রক্রিয়া আমাদের চলছে অথচ একটা মিথ্যা কথা বলে দিল যে একটা এটা বাতিল করে দেওয়া হয়েছে আর একটা কথা মিথ্যা কথা বলছে যে আরাকানের মুসলমানদেরকে আমরা নাকি বলছি এরা মুশ্রিক এই জন্য এদের পক্ষ নিয়ে কিছু করা যাবে না অথচ এটা কখন আমরা বললাম কোথায় বললাম বলার তো প্রশ্নই ওঠে না আমাদের প্রতিবেশী এরা মজলুম এদের পক্ষ নিয়ে প্রথম থেকে আমরা কাজ করে চলেছি এবং সাম্প্রতিক কালেও যখন তারা ওইখানে নির্যাতিত হয়ে ওই দেশ ছেড়ে এইদিকে দেশে তারা আসলো তাদের প্রথমে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য গিয়ে গিয়েছি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং করছি এখনো তাদের সাথে কন্টিনিউ আমাদের লিয়াজু মেনটেন করে চলছি এরপরে এই তাগুতের এজেন্টগুলো এই ধরনের মিথ্যা কথাগুলো বলে আমাদের কিছু সাথী সুদীকে বিভ্রান্ত করছে আমাদের কিছু সাথী সুদীকে বিভ্রান্ত করছে এই কথাগুলো যারা বলছে এরা নিঃসন্দেহে শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে নিয়োজিত ইবলিস গুলো দেখতে মানুষের মতো কিন্তু এগুলো দুষ্ট শয়তান গুলো এগুলো তাগুতের এজেন্ট এখন যদি আমাদের কোন সাথী সুদি এই শয়তানগুলোর কথা বিশ্বাস করে নেয় তাহলে তারা বিভ্রান্ত হবে না এই শয়তানগুলোর কথা যদি আমাদের কোনো সাথী বা সুদী বিশ্বাস করে নেয় তাহলে তারা বিভ্রান্ত হবে এই জন্য আমাদের সাথী সুদীদের প্রকৃতপক্ষে যাদের ইমানের ভিত্তিতে ইমানের দাবি আদায়ের জন্য জিহাদটাকে ফরজ মনে করে তারা এই জেহাদি কাফিলায় শরিক হয়েছে তাদের জন্য এটা অপরিহার্য হলো এই বিভ্রান্ত লোকদের এই মিথ্যা কথাগুলো প্রত্যম দ্বিতীয় হলো এর সত্য মিথ্যা যাচাই করার জন্য আমাদের সাথে যোগাযোগ করা এরপর এই দুষ্ট শয়তানগুলো এমন কথাও বলছে যে ভিতরে যারা আছে ভিতরের সকলই নাকি তাগুতের এজেন্ট হয়ে গেছে এই দুষ্ট শয়তানগুলো এই কথাগুলো প্রচার করছে এবং আমরা যে এখান থেকে বাহিরে যোগাযোগ করি বলছে যে এটা তো কখনো সম্ভব নয় এরা তো কৃতদাসের মতো ভিতরে থাকে এই তাগুতের দালালের তাগুতের মাধ্যমে তারা এই সংবাদগুলো বাইরে পৌঁছায় আমরা নাকি সংবাদগুলো তাগুতের মাধ্যমে পৌঁছাই এই দুষ্ট শয়তানগুলো যদি বুঝতে পারত যে আমরা কিভাবে এখানে কতটুকু স্বাধীনতা বুক করি এদেশের তাগুত আমাদের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে আমরা জেলখানায় বন্দী থাকলেও কতটুকু আমরা এখানের মধ্যে আলাদা স্বকীয়তা বজায় রেখে আমরা স্বাধীনভাবে কিভাবে আমরা কাজকর্মগুলো করছি আর কিভাবে আমরা সর্বত্র যোগাযোগ নিয়মিত আমরা করতে পারছি তাদের চোখ ফাঁকি দিয়ে যা তারা কল্পনাও করতে পারে না তাহুদ এমন ভাবে আমরা করে চলেছি এই যে এই জেলখানার ভিতরে এভাবে এলম চর্চা করা যায় পুরাপুরি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো গড়ে তুলে এইভাবে যেখানে জ্ঞান অর্জন করা যায় এইভাবে দার্সের ব্যবস্থা চালু করা যায় এটা হয়তো ওই দুষ্ট শয়তান গুলো জানতেই পারেনি এটা তাদের নেহায়ত অজ্ঞতা এবং মূর্খতা ছাড়ার কিছু নয় আর এরাই এই ধরনের বাইরে এই কথাগুলো বলছে এরা কারা এরা মূলত তাগুতের এজেন্ট যদি এই তাগুতের এজেন্ট গুলো এই দুষ্ট শয়তান গুলো অবশ্য কেউ আপনারও কেউ চিনবেন না আমিও চিনি না এই শয়তান নাম আমি বাইরে থাকতে কখনো শুনিও নাই এদেরকে শয়তান গুলোকে দেখিও নাই এই শয়তান গুলো কোথা থেকে আবিষ্কার হঠাৎ করে হয়ে গেছে আমাদের সাথী সুদীদের সাথে নাকি মাঝে মাঝে এইদিকে দিকে যোগাযোগ করে বিভ্রান্ত ফেরানোর চেষ্টা করে তো এই এর মধ্যে নজরুল নামে একটা আছে দুষ্ট শয়তান আর একটা কোনটা নাই ইউসুফ নাকি একটা কোন একটা দুষ্ট শয়তান ওই ধরনের দুই একটা নাম শুনছি দুষ্ট শয়তানগুলো তো এই শয়তানগুলো মূলত তাগুতের এজেন্ট হিসাবে এদেশের জিহাদকে বন্ধ করার জন্য জিহাদের নাম ধরে ঢুকেই বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে তাহলে আমাদের সাথী সুদী যারা হবে যারা প্রকৃতপক্ষই এদেশে জিহাদ কে ফরজ মনে করে এই জেহাদি কাফিলায় অংশ গ্রহণ করেছে সমর্থন করছে তাদের জন্য এটা ফরজ যে তারা যে তানজিমের আনুগত্য করছে সেই তানজিমের কাছ থেকে কোনো কিছু না জেনে এই ধরনের কিছু বিভ্রান্ত তাগুতের এজেন্ট দুষ্ট শয়তান গুরুর দ্বারা বিভ্রান্ত না হওয়া সেগুলো বিশ্বাস না করা কারো কাছে প্রচার না করা এই আয়াত কিন্তু এই কথাগুলি মূলত বলছে এই মিথ্যাবাদীদের মুখের উপরই প্রথম ছুড়ে ফেলা দরকারই মিথ্যা কথাগুলো এবং এগুলো যে তাগুতের দালাল এগুলা চিহ্নিত করা দরকার ছিল আমাদের সাথী সুদীদের কিন্তু সরল বিশ্বাসে কেউ যদি তাদেরকে বিশ্বাস করে ফেলে তাহলে তারা নিজেরাও এই ধরনের বিভ্রান্ত হয়ে যাবে তারা নিজেও বিপদগামী হয়ে যাবে কুফরির পথে ফিরে যাবে এদেশের জিহাদি কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা সরাসরি কুফরি পথে ফিরে যাবে যারা বিশ্বাস করবে এই জন্য যে কোনো সংবাদ শোনার পর এটা বিশ্বাস করা যাবে না প্রথমত এটা সত্য মিথ্যা যাচাই করতে হবে যদি কারো রেফারেন্স দিয়ে কথা বলা হয় তাহলে তার কাছ থেকে এটা জানতে হবে এই দুষ্ট শয়তানগুলো এমন কথাও নাকি বলছে যে আমার সাথে নাকি তাদের মাঝে মাঝে কথা হয় মোবাইলে অথচ এই শয়তানগুলোর নাম আমি জীবনে শুনিও নাই দেখিও নাই তাদের জীবনে কখন আমার যোগাযোগ হয়নি আর মোবাইলে যোগাযোগ করার তো প্রশ্নই ওঠে না এই কথাগুলো বলে যে আমার সাথে যোগাযোগ হয় আর সাথী সুদীদের কাছে গিয়ে বলে যে আমি নাকি তাদেরকে নির্দেশনা দিয়েছি দায়িত্ব দিয়েছি আমি দায়িত্ব দিয়েছি কাজ করার জন্য এমন ধরনের এই দুষ্ট শয়তানগুলো এগুলো হলো তাগুতের এজেন্ট তো এই এদের ব্যাপারে কোরআন মজিদের এই আয়াতটি যথেষ্ট যে কোনো বিষয় শোনা মাত্রই ওটা বিশ্বাস করা যাবে না যে বিষয়ে কোনো এলিম নাই জ্ঞান নেই সে বিষয়ের পিছনে লাগা যাবে না সেটার উপর স্থির হওয়া যাবে না অটল হওয়া যাবে না আগে ওই বিষয়টি জানতে হবে বুঝতে হবে কারো রেফারেন্স দিয়ে যদি বলা হয় তাহলে ওই ব্যক্তির কাছ থেকে জানতে হবে আসলে সে বলেছে কিনা তার কাছ থেকে না জানা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যদি বিশ্বাস করে সে আনত করলো সে নিজে পথ ভ্রষ্ট হবে আর কারো উপর কোন মিথ্যা কথা আরোপ করা এটা কবি কবিরা না যেমন একজন ব্যক্তি কিছু বলল না কিন্তু কেউ গিয়ে বলে দিল যে মুক্ত এটা বলেছে এই কথা যে বলল যে বিশ্বাস করলো সবেরই কবি গোনা করলো এদের তবা ছাড়া তাদের নাজাতের কোনো পথ নেই এরা জাহান নামে হবে কবিরা গুনার কারণে তবা না করার কারণে সে জাহান নামে হবে আর এই জন্যই আল্লাহ পাক এই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন সরাসরি নির্দেশ দিয়ে যে বিষয়ে তোমার এলিম নাই তোমার জ্ঞান নাই জানা নাই সেই বিষয়ের উপর তুমি স্থির হইও না ওটা গ্রহণ করো না বিশ্বাস করো না এটাকে মেনে চলো না আল্লাহ পাক সুবাহ এরপর যে নির্দেশটা এখানে দিয়েছেন এই বিষয়টির উপর আমি গতকালকে আলোচনা করেছিলাম এরপর কিছু বাকি ছিল এই জন্য আজকে বাকি কথাগুলো সেগুলো বললাম এরপর আল্লাহ যে আদেশটা করেছেন তুমি জমিনে দম্ব বরে বিচরণ করো না জমিনে তুমি অহংকার বসত দম্ব বরে পদচারণা করো না নিশ্চয়ই তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না আর পাহাড়ের মতো উঁচু হতে পারবে না এখানে আল্লাহ অহংকার করতে নিষেধ করে দিয়েছেন আর অহংকার এটা সবচেয়ে বড় মারাত্মক একটা রোগ যে রোগের মাধ্যমে মানুষ আল্লাহর হলে পতিত হয় এবং শয়তানের অনুসারী হয় অহংকার হলো আল্লাহ পাক একমাত্র অধিকার ওয়ালাহুল কিবরিয়া আল্লাহর জন্য সকল বরত্ব মহত্ব এবং সকল প্রকারের অহংকার একমাত্র আল্লাহ পাক সুবাহানা রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর আর যে অহংকার করে সে মূলত আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এজন্য কোনো মানুষ যেন কখনো অহংকার না করে আল্লাহ এই নিষেধাজ্ঞাটা দেওয়ার সাথে সাথে বলছেন মানুষের তার অহংকারটাকে একেবারে খর্ব করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য বলছেন তুমি যে অহংকার করবে কেন তুমি তো দম্বরে মাটির উপর পদচারণা করে এই মাটিকে তো তুমি চৌচির করতে পারবে না এই মাটিকে তুমি চৌচির করতে পারবে না এমন শক্তি তোমার নাই মাটিতে বেশি সময় তুমি লাঠি দিলে পরে এক সময় তোমার পা ভেঙে যাবে মাটির কিছুই হবে না তোমার এই শক্তি দিয়ে তো তুমি মাটিকে চৌচির করতে পারো না সেই ক্ষমতা তোমার নাই তাহলে তুমি কেন অহংকার করবে তোমার তো ক্ষমতাই নাই আর বুক ফুলিয়ে মাথা উঁচু করে তুমি চলবে কতটুকু উঁচু হবে তোমার চেয়ে বহু উঁচু রয়েছে পাহাড় গুলো আল্লাহ তোমার বুক ফুলিয়ে মাথা উঁচু করে ওই পাহাড়ের সমানও তো হতে পারবে না তাহলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো তুমি কত নিচে আছো আল্লাহ সেই অহংকারটাকে একেবারে এখানে চূর্ণ করে দিয়েছেন একটা মানুষ যখন উঁচু পাহাড়ের দিকে তাকায় তার অনেক পাহাড় আছে যেগুলোতে মানুষ উঠতেই পারে না হিমালয়ের চূড়াতে উঠতে গিয়ে অনেক কিছু দেখছেন এভারেস্টে কি ঘটনা ঘটুক ঘটে কত মানুষ উঠতে গিয়ে মারা যায় আর কত আয়োজন কত ব্যবস্থা করে সেখানে গিয়ে উঠতে হয় আল্লাহর এই উঁচু পাহাড় গুলো আছে সেই তুলনায় মানুষ অতি নিচু সে পাহাড়ের সমকক্ষ হতে পারে না এত উঁচু হতে পারে না আর জমিনকেও সে চৌচির করতে পারে না বিদীর্ণ করতে পারে না তাহলে সে অহংকার করবে কেন এই ক্ষমতা তো তার নাই আল্লাহ সুবাহ সকল প্রকারের অহংকার অপছন্দ করেন কোন মানুষ যেন কখনো অহংকার না করে আল্লাহ পাক সুবাহ মানুষকে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন আর মানুষ যেন এই জমিনে আল্লাহর খলিফা হিসেবেই তারা জীবন যাপন করে কোন মানুষ অন্য মানুষের উপর কোন ধরনের নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করবে না সে অন্য মানুষ থেকে সে অতি উত্তম এই ধরনের নিজেকে কখনো জাহির করবে না না তার এটা আকিদাগত দিক থেকে না আমলগত দিক থেকে না বৈষয়িক কোনো বিষয়ে কারণ আল্লাহ পাকসুবাহ একজনের উপর আরেকজনকে এমন ভাবে তিনি মর্যাদা দিয়ে রেখেছেন একজন যদি সে অন্যদের উপর তার মর্যাদা মনে করে কিন্তু তার উপর আরো মর্যাদাশীল আল্লাহ করে রেখেছেন একদিক থেকে হয় না অন্যদিকে মানুষ যদি তার বিবেক বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে তাহলে সে উপলব্ধি করতে পারবে এই জন্য কোনো মানুষ যেন অপর মানুষের উপর সে অহংকার করে অন্য কাউকে সে তুচ্ছ তাচ্ছিল্য না করে এবং নিজের সবার চেয়ে বড় এই ধরনের মানসিকতা যাতে পোষণ না করে মানুষ সর্বাবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর গুলাম সেই গুলামের কাজ হলো গুলামি করা আর মনিবের কাজ হলো হুকুম দেওয়া আল্লাহ সুবাহ তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে তিনি পরিচালনা করছেন তার রিজিক সরবরাহ করছেন তার সকল প্রয়োজনগুলো তিনি পৌঁছে দিচ্ছেন আর তার এই দুনিয়ায় শেষ সময়টা তিনি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন আর তার ইচ্ছা অনুযায়ী সময় শেষ হয়ে গেলে আর একটি মুহূর্ত কেউ আর দেরি করতে পারে না এত এমন অসহায় করে রেখে দিয়েছেন সেই অসহায় কৃত দাস কিভাবে অহংকার করতে পারে তার তো অহংকারের কোনো সুযোগই নাই আল্লাহ পাকসুবাহর শক্তির কাছে ক্ষমতার কাছে মানুষ একেবারেই অসহায় তিনি বিভিন্ন ভাবে মানুষকে এই নিদর্শনগুলো প্রদর্শন করেন মানুষ দেখে সুনামি দৃশ্যটা কি কারো দেখা হয়েছে সুনামি যে হয়েছিল দেখছেন না এই সুনামিটা এমন ভাবে হয়েছে যে সমুদ্র তীরে যারা প্রবুদ প্রমোদ ভ্রমণে গিয়েছিল তারা কিছুই বুঝতে পারে নাই হঠাৎ করে সাগর উঁচু ঢেউয়ের মতো আসছে প্রাণপণে তারা সকলে ছুটছে রাস্তা দিয়ে অনেকে গাড়িতে চড়ে ছুটছে কিন্তু পিছন দিকে এসে কুটুর মতো ভাসিয়ে নিয়ে গেছে গাড়িগুলো গড় বাড়িগুলো মানুষগুলো অস্তিত্বই নাই এমন অসহায়ের মতো মানুষগুলো সামন দিকে দৌড়ছে পায়ে হেঁটে দৌড়ছে পিছন দিকে ওই শহরের উপর দিয়ে রাস্তাঘাট ডুবিয়ে বাড়ি ওই যে গাছের উপর দিয়ে পানি যাচ্ছে এমন ভাবে হঠাৎ করে তাকে পিছন দিক থেকে ভাসিয়ে নিয়ে গেছে প্রাণপণে দৌড় কুল পাচ্ছে না কেউ গাড়িতে চড়ে গাড়ি নিয়ে দ্রুত ছুটাচ্ছে কিন্তু তার গাড়ি সহ তাকে ভাসিয়ে নিয়ে গেছে অনেকে ঘরের ভিতর গিয়ে ঢুকেছে সেই গড়গুলো সহ খড়কুঠার মতো ভাসিয়ে নিয়ে গেছে বহুতল ভবনগুলো একেবারে এমন ভাবে নিয়ে গেছে বহুতল ভবনগুলো যেটা কল্পনা করার মতো নয় মানে এই দৃশ্যটা দেখলে এটা কেয়ামতের দৃশ্য যেটা আমরা মনে করি যে কেয়ামত হতে পারে এই ধরনের এমনই মনে হয় আল্লাহ পাক সুবাহ শুধুমাত্র একটা আদেশ করেন আর এমনিতে তার আদেশ বাস্তবায়িত হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন টর্নেডুতে অল্প কিছু জায়গা হঠাৎ করে এমন ভাবে একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গড় বাড়ি গাছপালা এমন অবস্থা হয়ে যায় কি কল্পনা করতে পারে না কিন্তু এর বাইরে দেখা যায় অন্য জায়গায় এটার সামান্যতম কিছু আচর লাগে নাই আল্লাহ পাক সুবাহ এসব দিয়ে মানুষকে শুধু নিদর্শন দেখান যে মানুষ কত অসহায় এই মুহূর্তে কোন ধরনের কোন প্রতিরোধ ক্ষমতা কারো নাই অথচ আমাদের দেশের এই তাগুত এর নেতা নেত্রীরা আল্লাহর কোন ধরনের গজব যখন আসে তখন এটা বলে প্রাকৃতিক দুর্যোগ আর তারা বলে সাহসিকতার সাথে তারা মোকাবিলা করবে এই কথাটা কুফুরি কথা এই কথা যারা বলে এরা কুফরি করলো কারণ আল্লাহর গজবের মোকাবেলা করবে সাহসিকতার সাথে এমন শক্তি পৃথিবীতে কারো নাই কোনদিন হয়নি হবেও না পৃথিবীর অনেক শক্তি শক্তিধররা ছিল সে কারণ সবাই জানেন যে বিপুল সম্পদের মালিক ছিল তার এই সম্পদ আল্লাহ মাটির নিচে তাকে দোষিয়ে দিয়েছেন কিন্তু কাজে লাগেনি যে নমরুদ অহংকার করেছিল আল্লাহর সাথে যুদ্ধ করার সে মাত্র একটা মশার সাথে পারে নাই শুধু একটা মশার সাথে যুদ্ধ করতে পারে নাই আল্লাহ পাক সুবাহ সাথে কেউ কোনোদিন পারে নাই ফেরাউন মুসা সালামের পিছু ধাওয়া করে নিয়ে গিয়েছিল সাগরের কিনারায় আল্লাহ পাচুবাহার ইচ্ছায় মুসা আলাহিসাল্লামকে হুকুম করার পর তিনি লাঠি দিয়ে সাগরে যখন আঘাত করেছেন লাঠি দিয়ে দুই দিকের পানি দুই দিকে স্থির হয়ে গেছে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে উনি বনে ইসরায়েলের লোকদেরকে নিয়ে পার হয়ে গেলেন ফেরাউন এটা বুঝতে পারে নাই যে সাগর দিয়ে রাস্তা তৈরি করেছেন আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা আলাহ ইসলাম এবং তার অনুসারীদের জন্য এটা ফেরাউন এবং ফেরাউনের বাহিনীর জন্য রাস্তা আল্লাহ তৈরি করেন নাই সে বুঝতে পারে নাই সে চরম সীমা লঙ্ঘন করে ওই পিছু দাওয়া করে ওই সাগর দিয়ে ছুটছে মুসা আলাহ ইসলামের পিছু দাওয়া করে কিন্তু যখন মাঝখানে গিয়ে পৌঁছলো পানি যেমন আগে ছিল আল্লাহর হুকুম এতটুকুই তো যথেষ্ট আল্লাহর হুকুমে পানি দুই দিকে স্থির হয়ে মাঝখান থেকে তারা রাস্তা শুকনো হয়েছিল স্বাভাবিক আল্লাহ হুকুম দিয়েছেন দুই দিকের পানি আবার সমান হয়ে গেছে ফেরাউন তখন তো হাবুডুবো কাটছে তখন সে মুসলমান হয়েছিল ফেরাউন তখন মুসলমান হয়েছিল ইমান এনেছিল ইন্নি আমান্তু হ্যাঁ فلما جاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوى حتى إذا أدركه الغرق قال إني آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আল্লাহ বলছেন আমি যখন মুসা আলাহ ইসলামকে সাগর পার করে দিলাম বনি ইসলামের লোকদের পার করে দিলাম তখন ফেরাউন সীমালঙ্ঘন করে তাদের পিছু দাওয়া করে সাগরে পৌঁছে গেল যতক্ষণ না আমি তাদেরকে ডুবিয়ে দিলাম ততক্ষণই ধাওয়া করে চলছিল আর যখন ডুবে যাচ্ছিল তখন সে বলল আমি ইমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনে ইসরায়েলের লোকেরা আর আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ তখন বললেন এতক্ষণে ফেরাউন ইমানের কথা স্মরণ হলো একটু আগ পর্যন্ত তো দুনিয়া করছিলে আলিয়াও মানুনা জি কাবি বাদানিকা আলিমান খালফাকা আয়া আল্লাহ তখন ঘোষণা দিলেন যে আজকের দিনে আমি তোর দেহটাকে রক্ষা করব যেহেতু পরবর্তীকালে লোকদের জন্য এটা একটা নিদর্শন হয় আল্লাহ বলছেন যে তোর দেহটাকে নিদর্শন হিসাবে রাখলেই বা কি হবে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা এমন তাদের সামনে আমার নিদর্শনগুলো দেখার পরও এখান থেকে শিক্ষা গ্রহণ করে না তারা এ থেকে বড় গাফিল থাকে এইভাবে অতীতের সকল আল্লাহর অবাধ্য যারা ছিল যত শক্তিধর ছিল অহংকারী ছিল সবার অহংকারকে আল্লাহ চূর্ণ করে নিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন আর দুনিয়ায় তাদের সেই নামগুলো রেখেছেন শুধু ধিক্ষারের জন্য ঘৃণার জন্য এদের নাম কেউ সম্মানের সাথে গ্রহণ করে না এই নমরুদ ফেরাউন কানুন হামান এদের নাম কেউ সম্মানের সাথে গ্রহণ করে না কিন্তু তারা যে আল্লাহর নবীদের বিরুদ্ধে আচরণ করেছিল আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আচরণ করেছিল তাদেরকে সকলেই মুসলমানগণ বিশেষ করে সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদের নামগুলো উচ্চারণ করেন তো সকলের সেই অহংকারী অতীতে যারা ছিল কারো অহংকার নিয়ে দুনিয়া থাকতে পারেনি লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো হলো আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে আমরা যেন জমিনে অহংকার না করি দুনিয়ায় দম্ববরে পদচারণা করে বিচরণ করো না হাঁটার সময় খুব ধাম্বিকের মতো চলাফেরা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সকল প্রকারের অহংকার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন কুল্লু দালিকা কানা বিষয়গুলো বর্ণনা করা হলো এর মধ্যে যে বিষয়গুলো মন্দ সেগুলো আল্লাহর কাছে খুবই ঘৃণিত এ সকল বিষয়গুলোর মধ্য থেকে মন্দ বিষয়গুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এর মধ্যে আটটা বিষয় সরাসরি নিষিদ্ধ আর পাঁচটি বিষয় আছে আল্লাহর আদেশ রব্বুকা আল্লাহ ইল্লা ইয়া ওইখান থেকে শুরু করে আবার বিপরীত অর্থ করলে সবগুলোর মধ্যেই নিষেধাজ্ঞা আছে সবগুলোর মধ্যেই নিষেধাজ্ঞা আছে এর নিষেধ নিষিদ্ধ যতগুলো বিষয় আল্লাহ এখানে করে দিয়েছেন এই সবগুলো আল্লাহর কাছে হলো সবচেয়ে অপছন্দনীয় গৃহীত আল্লাহ সুবাহ এই নির্দেশগুলো দিয়ে বলছেন এর সকল মন্দ বিষয়গুলো তোমার রবের নিকট খুবই অপছন্দনীয় ঋণী তো তাহলে আল্লাহ যা অপছন্দ করেন আল্লাহর বান্দা কি কখনো সেই কাজ করতে পারে বা সেটা পছন্দ করতে পারে আল্লাহ যা অপছন্দ করেন যারা আল্লাহর প্রতি ইমানের দাবি করবে তাদের জন্য এটা অপরিহার্য তারাও এটা অপছন্দ করবে আল্লাহর বান্দাদের সর্বাবস্থায় এই নীতির উপর অটল থাকা আল্লাহ যা পছন্দ করেন তারাও তাই পছন্দ করবে আল্লাহ যা অপছন্দ করেন তারাও তা অপছন্দ করবে ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন এই যে বিষয়গুলো তোমার কাছে ওহির প্রেরণ করা হলো এটা আল্লাহর হেকমতের মধ্য থেকে যেই বিষয়গুলো ওহি করেছেন আল্লাহ সেটাই হলো মূলত হেকমতের অন্তর্গত তাহলে তুমি আল্লাহর সাথে অপর কোনো ইলাহ সাব্যস্ত করো না যদি করো তাহলে তুমি জাহান নামে নিক্ষিপ্ত হবে তিরস্কৃত এবং নিন্দিত হয়ে আল্লাহ এই নির্দেশটার মাধ্যমে কিন্তু চোদ্দটা পূর্ণ হয় এর আগ পর্যন্ত তেরোটা হয়েছে এখানে চোদ্দটা যে এই সকল বিষয় আল্লাহ পাক সুবাহ যা এখানে নাজিল করেছেন বলেছেন এটা আল্লাহ ওহি করেছেন আল্লাহ তোমার প্রতি অর্থাৎ রাসুলের প্রতি যা কিছু ওহি করেছেন এটা হিকমতের অন্তর্গত আর এই বিষয়গুলো এখানে তেইশ নম্বর আয়াত থেকে সাত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পনেরোটি আয়াত হয় আর এই পনেরোটি আয়াতের ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলছেন যে তাওরাত কিতাবের সবচেয়ে মূল হলো এই পনেরো আয়াত এই পনেরো আয়াতে যা আছে সেটা মূলত তাওরাত কিতাবের সম্পূর্ণ তাওরাত কিতাবের মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ হলো এই পনেরো আয়াতের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এই পনেরোটি আয়াতে আল্লাহ মানব জাতির জন্য এমন বিধি নিষেধ গুলো আরোপ করেছেন যদি মানুষ মানুষ মানব সমষ্টি এটা মেনে চলে তাহলে পৃথিবীটা হবে অত্যধিক শান্তিময় শান্তিপূর্ণ পৃথিবীতে কোনো অনাচার অবিচার জুলুম অত্যাচার কিছুই থাকবে না কোনো মানুষ এখানে সংকিত ভীত সন্ত্রস্ত থাকবে না সকল মানুষ এখানে নিরাপত্তা লাভ করবে এবং সর্বশেষ বিষয়টা নিয়ে আমি এখন কথা বলছি যে আল্লাহ এখানে বলছেন তুমি তোমার আল্লাহর সাথে অপর কোন ইলাহ গ্রহণ করো না অপর কোন মাহবুদ গ্রহণ করো না আল্লাহ পাক সুবাহ হচ্ছেন একমাত্র ইলা অর্থাৎ তিনি তার সৃষ্টির পক্ষ থেকে এবাদত পাওয়ার একমাত্র অধিকারী আর কেউ এবাদত পাওয়ার উপযুক্ত নয় তিনি হচ্ছেন এমন সত্তা যে যিনি তার সৃষ্টির জন্য তিনি বিধান দেবেন হুকুম দেবেন আইন দিবেন তিনি যা ইচ্ছা করেন এছাড়া আর কেউ তা দিতে পারে না আল্লাহ পাক সুবাহ উলুহিয়তকে নিরঙ্কুশ ভাবে মেনে চলতে হবে আল্লাহর উলুহিয়তের সাথে আর কোন ইলাহ সাব্যস্ত করা যাবে না যদি কেউ আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চায় পাওয়ার আশা করে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ ছাড়া আর কারো নামে সে মান্যত করে নজর পেশ করে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো ফায়সালা চায় আইন বিধান তার কাছে গ্রহণ করতে চায় তাহলে সে মূলত যার কাছে এইগুলো চাইল তাকে ইলা হিসেবে মেনে নিল সে মূলত তাকে ইলা হিসাবে মেনে নিল এই জন্য আল্লাহ পাক হলেন একমাত্র ইলা মানুষ হুকুম মানবে একমাত্র আল্লাহ আর কারো হুকুম মানবে না যদি কেউ মনে করে হুকুম দেওয়ার মালিক সে তাহলে সে নিজে ইলা হিসেবে দাবি করল অথবা কেউ যদি বিশ্বাস করে যে কোনো মানুষের বানানো কোনো আইন আইন কানুন বিধি বিধান মানা জায়েজ তাহলে যেই মানুষের আইনটা মানলো সে তাকে ইলা হিসেবে মানলো আর এগুলো হলো কুফরি যে আল্লাহ ছাড়া অন্যের কোন হুকুম মানলো আইন মানলো বিধান মানলো সে কুফরি করলো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আজকে আমরা যেই দেশে বসবাস করছি সরকারি আদমশুমারি অনুযায়ী মুসলমানদের সংখ্যা অনুপাতে এটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ আর এদেশের আলেম নামদারি কিছু লোকও এটাকে মুসলিম দেশে শুধু বলে না ইসলামী দেশও বলেন মনে করেন এদেশের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরাই তো আছে কিন্তু এই দেশটা কি আসলে ইসলাম অনুযায়ী কি এ দেশটা চলে ইসলামের কোন বিধি বিধান আইন কানুন হুকুম হাকাম কি এদেশে আসলে কার্যকরী আছে আমরা যদি এটা দেখতে যাই তাহলে দেখব কি এদেশের আইনের মূল উৎস যেটা সেটা হলো খ্রিস্টানদের তৈরি করা তাদের আইন কানুন গুলো এদেশের বিচারালয় গুলোতে এদের লাইব্রেরি গুলোতে বিরাট বিরাট লাইব্রেরি আছে লাইব্রেরি গুলোতে তাদের আইনের বইয়ের বড় বড় ভলিউম সেখানে সাজানো আছে সে আইনগুলো কার ওইখানে রেফারেন্স দেওয়া থাকবে ওই ব্রিটিশ পার্লামেন্টে কখন কোন আইনটি পাশ হয়েছিল তার সন তারিখ লেখা থাকে ওই সনে অমুক পার্লামেন্টে এই আইনটা তৈরি করা হয়েছিল বাংলাদেশের জন্মের পর থেকে এদেশের সংবিধানে এদেশের সংসদে কোন সময়ে কোন আইনটা পাশ করা হলো পাকিস্তানের আমলে কোন সময়ে কোন পার্লামেন্টে কোন আইনটা পাশ করা হলো সেই রেফারেন্স গুলো দেওয়া থাকে এরপর এখানে সেই আইনের ব্যাখ্যাগুলো কে দেয় এদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এই জন্য প্রতি মাসে একটা ম্যাগাজিন বের হয় যেটা হলো ডিএলআর ডিএলআর নামে একটা মাসিক ম্যাগাজিন বের হয় এই ম্যাগাজিনগুলো আবার একসাথে বাদাই করে বড় বড় ভলিউম বানানো হয় সেখানে দেওয়া থাকে কোন সময় কোন বিচারপতিগণ কোন ধারার ব্যাখ্যা কিভাবে দিয়ে কি রায় দিয়েছেন এগুলো রেফারেন্স আর এই রেফারেন্স দিয়ে পরবর্তী মামলাগুলো পরবর্তী যারা সেটা পরিচালনা করে অনেকগুলো রেফারেন্স হিসাবে এইখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি গণ সেই মানুষের তৈরি করা আইনকে তারা ব্যাখ্যা দিয়ে নিজেদের পক্ষ থেকে আরো নতুন নতুন কিছু দ্বারা সংযোজন করেন এ হিসেবে এরাও নিজেরা ইলার দাবি করে বসছেন এই বিচারপতিরাও কেউ কেউ মনে করেন এরা তো আইন তৈরি করে না আইন তৈরি করে না করে না এই কথা সম্পূর্ণভাবে ঠিক নয় কারণ এরাও এরাও আইন তৈরি করে অর্থাৎ আইনের নাম দিয়ে বিভিন্ন ধারার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উপধারাগুলো তারাই তৈরি করে আর সেটা বিশ্লেষণ করে তারাই কিন্তু এটা কার্যকরী করে অনুরূপ ভাবে এই দেশে বর্তমানে যে সংবিধান কার্যকরী আছে এই সংবিধানটি মানুষের হাতে তৈরি করা আর এই সংবিধানটি তৈরি করার জন্য যে রেফারেন্স হিসাবে মডেল হিসাবে ধরা হয়েছে সেটা ধরা হয়েছে বলতে গেলে এইটি পার্সেন্ট হলো ভারতের সংবিধান সনের প্রথম যে সংবিধান সেটা হলো মূলত ভারতের সংবিধানেরই একটা ডুপ্লিকেট কপি মাত্র আর ডক্টর কামালের নামে ব্যাপক বাহাবা দেওয়া হয় যে অতি অল্প সময় তিনি একটা সংবিধান তৈরি করেছেন আমি আরেকদিন বলেছিলাম সাধারণ সামান্য লেখাপড়া জানে প্রাইমারি স্কুলে পাস করছে এমন একটা লোক কেউ যদি দেওয়া হতো এই সংবিধান তৈরি করার জন্য যে ভারতের সংবিধান অবিকল করে এখানে নকল করে এনে সামান্য অল্প কিছু নাম পরিবর্তন করে একটা সংবিধান তৈরি করে সেও এটা পারত এটা বড় কৃতিত্বের কোনো কাজ নয় এটা সাধারণ একটা কাজ এটা যে কেউ করতে পারে হ্যাঁ, কৃতিত্ব হতো যদি কেউ যার কোনো পূর্ব উপমা নাই কোনো মডেল নাই নমুনা নাই নিজের জ্ঞান ব্যবহার করে সে একটা দাঁড় করালো এটা তার কৃতিত্ব হতো কিন্তু আসলে এখানে কৃতিত্বের কিছুই নাই বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানেরই মূলত অবিকরই একটা রূপ আর এর মধ্যে কিছু সংযোজন হয়েছে ইংল্যান্ড এবং আমেরিকার সংবিধানের কিছু অংশ আর এই সংবিধানকে তারা এমন পবিত্র হিসাবে তারা এটা গ্রহণ করেছে যে এটাকে মানা নাকি তাদের জন্য ফরজ অথচ সম্পূর্ণ একটা শয়তানি একটা সংবিধান যেটা এই সংবিধানের উপর যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে সে মুসলমান থাকবে না কারণ ওই সংবিধানে তার সংবিধানটাকে এত বেশি নিরাপদ করেছে যে এই সংবিধানের বর্ণিত দ্বারা উপধারার কোন একটা ক্ষেত্র যদি কেউ পালন না করে এবং এর বিপরীত কোনো আর কোনো বিধান কোনো আইন যদি কেউ মানতে চায় সেটা গ্রহণ করা হবে না এতে তারা সরাসরি এই সংবিধান দিয়ে কোরআন মজিদকে অস্বীকার করেছে এই সংবিধানের উপর ইমান আনা মানে কোরআনকে অস্বীকার করা কারণ কোরআন মজিদে আল্লাহ পাক সুবাহ পূর্ণাঙ্গ ভাবে এই বিধান দিয়ে দিয়েছেন আর কোরআনের দ্বারা উপদারার বিপরীত যত প্রকারের দ্বারা উপদারা আসবে সবগুলো বর্জন করতে হবে কোনো কিছু গ্রহণ করা যাবে না আর তারা উল্টা এটা করেছে যে তাদের দ্বারা উপদ্বারার বিপরীত যা আছে সবগুলো বর্জন করতে হবে অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানকে তারা এখানে অস্বীকার করে কুফুরি করেছে যে এই সংবিধান মানবে এর উপর ইমান আনবে সে কাফের হয়ে যাবে তার নামের আগে যত বড় টাইটেল হুজুরে কেবলার নাম লাগানোই থাকুক না কেন কাফের হয়ে যাবে কারণ এটা কুফুরি সংবিধান আর তাদের যে আইনগুলো সেগুলো হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন আর তার এদেশেরও কিছু সংখ্যক নমরুদ ফেরাউনের কিছু প্রেতাত্মা এদেশে তৈরি হয়েছে তাদেরও মন গড়া আইন এর মধ্যে সংযোজিত হয়েছে মাত্র এই জন্য এই এই আইনগুলোকে এই সংবিধানকে শুধুমাত্র এক কথায় বলা যায় এগুলো হলো মানুষের তৈরি করা আর মানুষের তৈরি করা কোন আইন যদি মানা জায়েজ কেউ মনে করে সে কাফের আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন মানাটা জায়েজ হয়তো সে মানলো না কিন্তু ফতোয়া যদি শুধু যাই যে এই আল্লাহর আইনের পরিবর্তে অপর কোন আইন সেটা মানুষের তৈরি করা আইন মানাটা জায়েজ এই ফতোয়া যদি যায় সে কাফের হয়ে যাবে মানে আল্লাহ পাক সুবাহানাহু তাআলাকে এককভাবে নিরঙ্কুশভাবে একমাত্র ইলাহ হিসেবে মানতে হবে আর আল্লাহর এর বিপরীত সকল ইলাহাগুলোকে অস্বীকার করতে হবে সেগুলোর সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে এই জন্য আল্লাহ পাক সুবাহ যেমন মানুষের জন্য আইন দিয়েছেন বিধান দিয়েছেন মানুষের জীবন যাপনের জন্য সকল হুকুম হাকাম গুলো তিনি দিয়েছেন আল্লাহ পাক সুবাহ আল্লাহর এবাদতির জন্য দাসত্বের জন্য গোলামের জন্য মানুষকে কিছু হুকুম আহকাম দিয়েছেন জীবন পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ভাবে সকল দ্বারা উপদ্বারা যা আছে কহ গৌমস তারা যা কিছু লাগায় কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন এখন যদি কেউ আল্লাহর দেওয়া হুকুম আহকাম ছাড়া আল্লাহর দেওয়া হুদুদ ছাড়া দণ্ডবিধি আল্লাহ যেটা দিয়েছেন এটা ছাড়া এটাকে পরিবর্তন করে অন্য কোনো দণ্ডবিধি কোনো হুদুদ কোনো আহকাম মানাটাকে বৈধ করতে চায় তারা মূলত কুফুরিতে লিপ্ত হবে মানে আমাদের এই দেশটা এখন সরাসরি এই ধরনেরই কুফরি শরীয়তের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই দেশের সংবিধান এদেশের আইন সবগুলো কুফুরি এই কুফুরি শরীয়ত এই কুফরি সংবিধান যারা এটা রক্ষা করতে চায় এটাকে যারা লালন করে এরা যারা সমর্থন করে সকলই কুফরির মধ্যে লিপ্ত আছে একটা জিনিস আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করা দরকার আল্লাহ তার এই কোরআন মজিদ পাঠিয়েছেন দুনিয়ার মানুষের জন্য কোরআন মজিদের মূল বিষয়বস্তু হলো মানুষ উপলক্ষটা কি মানুষ এছাড়া আর কিছু নয় কোরআন মজিদ নাজিলের উপলক্ষটা হলো মানুষ মানুষের জন্য এই কোরআন মজিদ নাজিল করা হয়েছে এই জন্যই আল্লাহ বলছেন হুদাল্লিন নাস মানব জাতির জন্য হেদায়াত আল্লাহ চান দুনিয়ার সকল মানুষ যেন শুধু মাত্র আল্লাহর আবাদতি করে আল্লাহ চান দুনিয়ার সকল মানুষ যেন শুধুমাত্র আল্লাহরই হুকুম মেনে চলে তারা যেন আর কারো এবাদতি না করে আর কারো হুকুম না মানে জীবনের ক্ষুদ্রতম কোনো একটি অংশেও যেন না মানে এটা আল্লাহ চান কিন্তু শয়তান চায় মানুষ যেন আল্লাহর এই কিতাব অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা না করে এটা হলো শয়তান চায় আল্লাহ চান মানুষ এই কোরআন মেনে চলুক আর শয়তান চায় মানুষ যেন এটা না মানে এখন যারা এই কোরআন ছাড়া কোরআনকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের পক্ষ থেকে কোনো আইন তৈরি করে নিজেদের জীবনে প্রয়োজন এমন কোন বিধানের সেই বিধান নিজেরা তৈরি করে অথবা তাদেরই মতো অন্য কোন মানুষ তৈরি করে গিয়েছে কোন আইন কানুন বা বিধান সে ওইটা মেনে চলে তাহলে সে হলো শয়তানের বান্দা তারা হলো মূলত শয়তানের বান্দা কোন মানুষের জন্য আল্লাহ এটা রেখে অবশিষ্ট রাখেননি যে কেউ কখনো আল্লাহর কোরআনের পরিবর্তে নিজের পক্ষ থেকে কোনো আইন কোনো বিধান সে নিজে তৈরি করবে মানুষের জীবন যাপনের জন্য কোন ধরনের নিয়ম পদ্ধতি আর কেউ দেবে এটা আল্লাহ এই অবশিষ্ট রাখেননি কাউকে এখতিয়ার ক্ষমতা এটা প্রদান করেননি মানুষের জীবন যাপনের জন্য জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তা আল্লাহ সুবাহ স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন এই জন্য দুনিয়ায় যখনই মানুষ এই কোরআন ছেড়েছে তারা তখনই আল্লাহর গুলামি ছেড়ে দিয়েছে তখন তারা আল্লাহর বান্দা নয় আর যখনই কোরআন ছেড়ে দিয়েছে তখনই তারা অসংখ্য মানুষের গুলামিতে লিপ্ত হয়েছে এই জন্য সকল সময়ে পৃথিবীতে মানুষের উপর ছিল মানুষের প্রভুত্ব একদল মানুষ প্রভু যারা আইন তৈরি করে এরা হলো প্রভু আর যারা মেনে চলে তারা হলো এদের বান্দা দুনিয়ায় বিভিন্ন সময় এই অবস্থাটা ছিল আল্লাহ যুগে যুগে নবী রাসুল আলাইসালামগণকে পাঠিয়েছেন যাতে করে এই দুনিয়ার মানুষকে তারা আল্লাহর বান্দা বানাতে পারেন আল্লাহ যা চান আল্লাহর সেই চাহিদাগুলো যেন তাদের সামনে পেশ করেন আর আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর এবাদতি করতে চায় আল্লাহর হুকুম মানতে চায় তাদের জন্য যেন এই পথে বাধা হয়ে দাঁড়ায় যে সকল শয়তানি শক্তি তাদেরকে তারা যেন নির্মূল করেন যুগে যুগে নবী রাসুল আলাইমসালামগণ এই কাজ করেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ওনার সারাটা জীবন ব্যাপী পূর্ণাঙ্গ ভাবে প্রতিটি মুহূর্তের তরে তিনি আল্লাহর বান্দা হিসেবে তিনি আল্লাহর এবাদতি করে গেছেন এবং দুনিয়ার মানুষকে সেই আল্লাহর এবাদতির পথে ডেকেছেন এবং আল্লাহর এবাদতের পথে বাঁধা হয়ে দাঁড়ায় যে সকল শক্তি সেই সকল শক্তি গুরুর বিরুদ্ধে তিনি তরবারি হাতে তুলে নিয়েছেন তিনি যুদ্ধার পোশাক পরে লৌহ শিরস্থান মাথায় নিয়ে তরবারি হাতে নিয়ে তিনি নিজে যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গিয়েছেন সাতাইশটি যুদ্ধে স্বয়ং তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন আর সাহাবাই কেরাম রাজু আল্লাহ তিনি সেই যুদ্ধের জন্যই তাদেরকে তৈরি করেছিলেন এই জন্য সবসময় বিভিন্ন সারিয়াগুলো এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় তিনি প্রেরণ করতেন যেখানেই বুঝতেন আল্লাহর দুশ্মনরা ওইখানে মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদের সেই উন্নত মাথা যাতে চূর্ণ করে দেওয়া হয় এই জন্য একটা বাহিনী প্রেরণ করে দিতেন অর্থাৎ এই জমিনকে একটা শান্তিময় করার জন্য নিরাপদ করার জন্য তিনি অভিযানগুলো পরিচালনা করেছেন এদেরকে নির্মূল করার মাধ্যমে মূলত এই জমিনে আল্লাহর এবাদতির আল্লাহর গোলামির পথটাকে সহজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেক মানুষ দুর্বল চিত্তের মানুষ আছে যারা হয়তো সুযোগ পেলে তারা ইসলাম কবুল করত যেমন গতকালকে যে বলেছিলাম হুদাই বিয়ার সন্ধির কথা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে বনি খুজার সাথে সেই মিত্রতার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন যখন আবু বকর রাজিয়াল্লাহু তালানহুকে হজ্জের আমির করে পাঠালেন তাবুক থেকে ফেরার পর তিনি তখন নিজে গেলেন না শুধু একটি কারণে যে এখনো তো মক্কায় কাবাগরে মুশ্রিকরা উলঙ্গ হয়ে তোয়াফ করে আর রাসুল্লাহ সাল্লাম এটা অপছন্দ করেন তিনি মানে আমার উপস্থিতিতে তারা উলঙ্গ তোয়াফ করুক এটা আমি পছন্দ করি না এই জন্য তিনি গেলেন না আবু বকরকে আমিরুল হজ করে প্রেরণ করলেন আর উনি রওনা দেওয়ার পরেই আল্লাহ পাক সুবাহ মুশ্রিকদেরকে খাবাগরের নিকটবর্তী হতে নিষেধ করে দেওয়া হলো তাদের উলঙ্গ তফের নিষেধাজ্ঞা করে কোরআন মজিদের সুরায় তোবার আয়াত নাজুল হয়ে গেল তখন আলী রাজু আল্লাহকে এই হুকুম সহকারে পাঠালেন আবু বকরকে জন্য এই সংবাদটি পৌঁছে দেন এই ঘোষণা দেওয়ার জন্য তখন আবু বকর রাজি আল্লাহানহু যারা হজ করতে এসেছিল মুশ্রিক সকলকে ঘোষণা করে দিলেন যে আগামী বছর থেকে কোন মুশ্রিক আর কাবাগরের নিকটবর্তী হতে পারবে না আগামী বছর থেকে কেউ আর উলঙ্গ তোয়াফ করতে পারবে না স্পষ্ট করে নিষেধাজ্ঞাদারি করে দিলেন এরপর সময় দিলেন চার মাস যে চার মাস তোমরা ঘোরাফেরা করে নাও এর মধ্যে হয় তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের মানুষকে হত্যা করা হবে এই ঘোষণা দিয়ে দেওয়া হলো এই ঘোষণার পর যেই বনি খুজা গোত্র ছিল রাসুল্লাহ সাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ তারা আর চার মাস ঘুরা ফেরার সুযোগটা নিল না না নিয়ে তারা সকলে ইসলাম কবুল করে নিল সেই মনে খুঁজা তারা ইসলাম তখনই গ্রহণ করে নিয়েছিল মদিনার আশেপাশে এবং মক্কার আরবের বিভিন্ন অঞ্চলের যে গুত্রগুলো ছিল তারা আত্মসমর্পণ করতে থাকলো ইসলাম কবুল করতে থাকলো যেই নিষেধ যেই তাদের জন্য আলটিমেটাম দেওয়া হলো সময়টা দেওয়া হলো এতে করে অনেকেই মুসলমান হয়ে গেলেন কারণ তারা তখন বুঝতে পারছিল যে মুসলমানদের শক্তি এখন অনেক হয়ে গেছে এখন মুসলমান হওয়াটাই নিরাপদ তবুক যুদ্ধের সময় আরবের এবং মদিনার আশপাশের আহলে কিতাবগণ মুনাফিকগণ মুশ্রিকগণ সকলেই তাদের অপতৎপরতা শুরু করে দিয়েছিল বেশি করে তাদের ধারণা ছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাবুকে পরাজিত হবেন মুসলমানরা রোম বাহিনীর কাছে পরাজিত হয়ে তারা অনেকেই বন্দী হয়ে যাবেন এই তারা নিরাপদ লাভ করলো এবং তারা এই এলাকার মধ্যে তাদের তাদের কুফরি রাজত্ব কায়েম করতে পারবে এই ধরনের তাদের একটা অভিলাষে তারা এই দিকে দিক ছুটা করতে করতে শুরু করে দিয়েছিল অপতৎপ্রতা শুরু করে দিয়েছিল কিন্তু তাদের ধারণার বিপরীত সাবুকের অবস্থানটা হওয়ার ফলে তারা খুব বেশি দুর্বল হয়ে গেল সাহস হারা হয়ে গেল অনেক পালিয়ে যাওয়ার পথ খুঁজলো আর দুর্বল যারা ছিল তারা মুসলমান হতে থাকলো যারা এই কাফেরদের দাপটে হয়ে ভীত ছিল যে মুসলমান হলে পরে এদের উপর অত্যাচার আসবে কাফের অত্যাচার করবে মুর্শিকরা অত্যাচার করবে তখন তারা দেখলো যে এদের শক্তি যখন এখন খর্ব হয়ে গেছে এখন মুসলমান হওয়াটাই নিরাপদ এই জন্য দলে দলে মুসলমান হতে শুরু করেছিল মুসলমানদের তবুক যুদ্ধের পরই ব্যাপকভাবে ইসলামের বিস্তৃতি ঘটে মানুষ একমাত্র আল্লাহ পাক সুবাহ প্রতি ইমান এনে তারা মুসলমান হতে শুরু করে দিল রাসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই দিনে হকের বিজয়ের জন্য এই জন্য তিনি মানুষকে এই সুযোগ দিতে চান যে মানুষ যেন আল্লাহর বান্দা হতে পারে মানুষ যেন আল্লাহর এবাদতি করতে পারে সেই সুযোগ করে দেওয়াটাই ছিল রসুলের কাজ এই জন্য যারা আল্লাহর এবাদতির পথে আল্লাহর গুলামির পথে আল্লাহর হুকুম আহকাম মানার পথে বাধা হয়ে দাঁড়ায় যেই শক্তি সেই শক্তিকে নির্মূল করার জন্যই রাসুল্লাহ সাল্লাম পদক্ষেপ নিয়েছিলেন এবং এটা আল্লাহর নির্দেশে নিয়েছিলেন এবং এটা অপরিহার্য এটা প্রয়োজন ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেই কাজটি পূর্ণাঙ্গভাবে করে গিয়েছেন আমরা যদি আজকে কি দেখি এই দেশের কোটি কোটি মানুষ নিজেরা মুসলমান দাবি করে কিন্তু ইসলাম জানে না আর এখানে ইসলাম মানার সুযোগ পাচ্ছে না কারণ তাহতি শক্তি একটা শয়তানি শক্তি এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সেই তাহতি শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে মানুষের সামনে দিন সম্পর্কে ভুল ইনফরমেশন দিচ্ছে ভুল শিক্ষা পৌঁছাচ্ছে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে ইসলাম সম্পর্কে মানুষকে তারা বিভ্রান্ত করছে সঠিক এলিম পৌঁছানোর সুযোগ দিচ্ছে না এই জন্য এদেশের সাধারণ মানুষ মুসলিম দাবি করা সত্ত্বেও তারা ইসলাম জানার সুযোগ পাচ্ছে না আর জানারও সুযোগ পাচ্ছে না সাথে সাথে তাঁবতি শক্তি ক্ষমতায় থাকার কারণে তারা মানারও সুযোগ পাচ্ছে না যদি একদল মুজাহিদ এদেশের তাগুতি শক্তিকে নির্মূল করার জন্য আল্লাহর ইচ্ছায় আল্লাহর সাহায্য নিয়ে এই জমিনের মধ্যে মজবুত অবস্থান নিয়ে যদি এদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আর মুজাহিদিনদের অবস্থা যদি বিজয়ের দিকে যায় তখন দেখা যাবে এদেশের ওই দুর্বল মানুষগুলো এরা দলে দলে তখন ইসলামের পক্ষে আসবে তাগুতি শক্তির বিপক্ষে চলে যাবে আর এই মানুষগুলোর অবস্থা হলো এমন যদি মুজাহিদিনরা এখানে পরাজিত হয় তাহলে কিন্তু এরা তাগুতের পক্ষে আর মজবুতির সাথে লেগে থাকে তাগুতের পক্ষই অবলম্বন করে এদের অবস্থা না এইদিকে না ওই দিকে তাহলে এই আল্লাহর বান্দাদের যাদেরকে এখানে দিনের বিজয়ে করে দিলে পরে যারা আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে এই সকল অসংখ্য বনি আদমকে আল্লাহর এবাদতির সুযোগ করে দেওয়াটার দেওয়ার জন্যই মুজাহিদিনদেরকে তাদেরকে জিহাদের ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন নিজের যান মাল দিয়ে এই ময়দানে দিনের বিজয়ের জন্য জিহাদ পরিচালনা করা প্রয়োজন চিরকাল যেই অবস্থাটা ছিল সকল নবীর যুগেও এই অবস্থাটাই ছিল যেখানে অবস্থা ভালো দেখা গেছে মানুষ সাধারণ মানুষ সেই দিকে দাবিত হয় এদের মনে হয় যেন কোনো ইচ্ছা শক্তি কাজ করে না তারা দুর্বল প্রকৃতির মাঝখানে অবস্থান করে এই জন্য আমাদের এই দেশে যারা তাগুতি শাসন ব্যবস্থা পরিচালনা করে এবং তাদেরকে সহযোগিতা করে সাহায্য করে পৃষ্ঠপোষকতা দেয় তাদের লালন করে নিরাপত্তা দেয় এবং তাদের তাগুতি সেই কুফরি শরীয়তকে বাস্তবায়িত করে এদের সকলের ব্যাপারে আমাদের স্পষ্ট আকিদা থাকা দরকার কারণ এরা কুফার শক্তি এরা যদিও মুসলিম নাম ধারণ করে থাকে তথাপি এরা কুফার শক্তি সেই কুফার শক্তির কে নির্মূল করা ইমানদাদের দায়িত্ব আকিদাগত ভাবে এখানে আমাদের কোন ধরনের হেজিটেশনে ভুগলে চলবে না সর্বাবস্থায় আমাদের কাজটা হলো কি আল্লাহ পাক একমাত্র ইলা হিসেবে মানা আমরা আল্লাহকে ইলা হিসেবে মেনে চলব আল্লাহকে ইলা হিসেবে মানতে হলে আমার জীবনে যতগুলো কাজকর্ম আছে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সকল ক্ষেত্রে আমি একমাত্র আল্লাহ পাক সুবাহ ইবাদতি করব কিন্তু আমি এই সিদ্ধান্ত নিলে পরে আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় যে শক্তিটি তার পরিচয় তার নাম যাই থাকুক না কেন সেই শক্তি হলো ফেরাউনের শক্তি নমরুদি শক্তি এরাই হলো আবু জেহেল আবুল আহাবের উত্তরসূরি তার নাম যাই থাকুক না কেন আমাদের এই আকিদাগুলো স্পষ্ট থাকা দরকার এবং নিজেদের করণীয় আমাদের ঠিক করে নেওয়া দরকার যে আমরা একমাত্র আল্লাহকে ইলা হিসেবে মানব আল্লাহ এখানে এই আদেশটাই করেছেন যে ওলা তাজআল মা আল্লাহি ইলাহান আখার যে আল্লাহর সাথে অপর কোন ইলাহ তোমরা গ্রহণ করবে না একদিকে তোমরা আল্লাহকেও মানবে শব্দটা কিন্তু মা আল্লাহর সাথে একদিকে তোমরা আল্লাহকেও মানবে আর সাথে সাথে আরো কিছু ইলা মানবে ওইটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এটা করা যাবে না আল্লাহর সাথে অপর কোন ইলাহ মানা যাবে না আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ ছাড়া আরো অসংখ্য ইলাহকে এদেশের মানুষ মানছে অধিকাংশ মানুষ মানছে বলে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ আছে ধর্মীয় ক্ষেত্রে ধর্মের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে এদেশে কিছু এই ধরনের ইলা আছে সেই ইলাগুলো হলো বড় ধরনের কিছু পীর কিছু পীর তারা নিজেদের পক্ষ থেকে বানিয়েছে তরিকা আল্লাহ দিয়েছেন একটা তরিকা তারা দিয়েছে এর বিপরীত আর একটা তরিকা এই তরিকা দেওয়ার অধিকার তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুল কখনো দেন নাই এই পীর গুলো এক একটা ইলার দাবি করে বসেছে যারা ওইগুলারে মানে মূলত তারা আল্লাহর সাথেই ওই পীরটাকে ইলা মানে আমাদের দেশে বিভিন্ন ধরনের বড় বড় মাজার গুলো আছে অনেক আল্লাহর বান্দাদের নাম নিয়ে এই ধরনের নাম ব্যবহার করে অনেক মাজার কিছু কবরকে তারা এবাদতগা বানিয়ে নিয়েছে সেখানে আসলেই কি আল্লাহরে বান্দাদের যাদের নাম বলা হয় তাদের কোনো কবর এখানে আছে কিনা অনেকেই জানে না আর দেখবেন অধিকাংশ এই মাজারগুলোর জায়গা রাস্তার কিনারায় বেশি সংখ্যক দেখবেন রাস্তার কিনারায় যাতে লোকজন আসা যাওয়ার সময় ওইখানে কিছু দেয় একটা মাজার সিলেট ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে দেখবেন চন্ডির মাজার সেখানে ওই যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা গেছে তো আর পাহাড়ের পানি আসলে কিন্তু খুব ভালো যে পানিগুলো আসলে ওই যে মিনারেল ওয়াটার সেটা পাহাড়ের পানিটাই প্রকৃত মিনারেল ওয়াটার তো ওইখানের মধ্যে জগ গ্লাস খুব সাজানো আছে বাঁশ ট্রাক যা যা ওইখানে গে থামে মানুষ মূলত বরকত মনে করে ওই পানিটা খায় আর ওখানে থাকা দেয় এই চন্ডীর মাজারের ইতিহাস হলো একটা চুর সেই চুরির গরু চুরি করত এলাকার মানুষ তাকে তার গড় বাড়ি জ্বালিয়ে দিয়ে মারধর করে তাকে তাড়িয়ে দিয়েছিল তার গ্রামের নাম ছিল পাইকপাড়া তাকে মারধর করে ওখান থেকে তারাই দিল জাগার পায় না ওই পাহাড়ে গিয়ে শেষ মতো বসে আছে ওই পাহাড়ে থাকতে থাকতে ওখানে মারা গেছে ওই গরু চুর ওই গরু চুরটার নামে ওই মাজারটা হয়েছে এটা হলো গরু চুর সে হয়ে গেছে নাকি কোন পীর ওই পাহাড়ে লোকজন গেলে পরে সে ওইখানের মধ্যে সে করতো কি এলাকায় তো আসতে পারে না মানুষ গরু চুর হিসেবে সে এখন কুখ্যাত হয়ে গেছে যেদিকে যায় সেদিকে মানুষ গরু চুর বলে তাকে মারধর করে তখন এলাকায় গিয়ে চুরিও করতে পারে না শেষ পর্যন্ত পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল আর তখন পাহাড়ে যারা শ্রমিকরা যায় পাহাড়ে কাজ করার জন্য অনেক শ্রমিক আছে কাজ বলতে ওই পাহাড় থেকে বাঁশ কেটে আনে কৈলাসি আনে এনে বাজারে বিক্রি করে একজন অসহায় মানুষ আছে সেই মানুষ ওই পাহাড়ে যায় তখন সেখানে ওই মানুষের তাদের জন্য ওই পানির ব্যবস্থা করে রাখতো তাদেরকে খাওয়াইতো আর ওই তার কাজটাই জন্য মানুষকে একটু শেল্টার দেওয়া পাহাড়ের ভিতরে এই কাজগুলোই করত শেষ পর্যন্ত মারা যাওয়ার পর তার নামে হয়ে গেছে এটা মাজার এই ধরনের দেখবেন আমি আরেক জায়গায় দিয়েছি একটা মাজার হলো সার মাজার এখানে কি কিছু পাইছে না সেরকম তো ওই যে একটা বিলাইকে এখানে দাপন করছে পরে নাম দিছে বিল্লিশা আরেক পীরের কাহিনী হলো সে গেছে আমাদের ওইদিকে নবীগঞ্জে লন্ডন এলাকা ঘুরতে ঘুরতে বাঁশারের কাছে রাস্তার কিনারায় হঠাৎ করে থমকে গেছে দাঁড়িয়ে চুপ বন্ধ করে অনেকক্ষণ দাঁড়াই দিয়েছে তার ভক্তরা তো সব দাঁড়াই থাকলো হুজুর কি হয়েছে কি হয়েছে সবাইকে ধমক লাগাইছে এত বড় বুজুর্গ ব্যক্তি এখানে শুয়ে আছেন আর ওনার সাথে তোমরা এত বড় আদমি করছো এখন ওনাকে সম্মান দেও নাই মানে বুঝাইলো ওইখানে আমাদের পূর্বের কোন বুজুর্গ ব্যক্তি মারা গেছিলেন এখানে কবর ছিল এলাকার মানুষ স্মরণই করতে পারে না আসলে এখানে কোনো কবর কোন আমলে ছিল কিনা সে কয়েকশ বছর আগের পুরাতন কাহিনী বলে দিল তাদেরকে মিথ্যা কাহিনী যে হুজুর এখানে শুয়ে আছেন উনি যাওয়ার সাথে সাথে হুজুর তাকে ধমক দিচ্ছেন ওনার সাথে বেয়াদবি করতেছে সবাই ওনার যত্ন করতেছে না সেবা করতেছে না কিছু না তখন এই হুকুম দিল বক্তবৃন্দ সাথে সাথে জায়গাটা পরিষ্কার করে চতুর্দিকে একটা ওয়াল দিয়ে একটা মাদার বানাই দিল শালু কাপড় টানাই দিল এখন হুজুরকে জিজ্ঞাসা করতেছে হুজুর এই বুজুর্গের নাম কি পীর সাহেবের নাম কি ওর নাম তো আর পাইতেছে না কিছু ওসিন মানে তারা চিনে না নাম টাম দেখুন নাই সে সমস্ত নাম দিয়ে দিছে অচিনসা এখন আছে এই অচিনসার মাজার আছে এখনো এই ধরনের বন্ডামি যেগুলা করে এই পীরগুলো আর এদেরকে যারা মানে মূলত ওই পীরগুলোর কথাগুলো বিশ্বাস করে তাদের বানানো সেই মত পথের অনুসরণ যারা করে এরা মূলত আল্লাহর সাথে এদেরকে ইলা হিসেবে সাব্যস্ত করলো যত প্রকারের মাজার টাজার আছে যত পীর আছে সবগুলোর অবস্থা হলো এক একটা যেন ইলা অনুরূপ ভাবে রাজনৈতিক ভাবে যারা মানুষের উপর কর্তৃত্ব করে নিজেদের পক্ষ থেকে কোনো মতবাদ কোনো ইজমের তারা প্রতিষ্ঠা করে অথবা মতবাদ ইজম অন্যের কাছ থেকে দাঁড় করে এনে সে অনুযায়ী মানুষের উপর এটা চাপিয়ে দিতে চায় আর তাদেরকে যারা মেনে চলে মূলত আল্লাহর সাথে এদেরকেও তারা ইলা হিসেবে গ্রহণ করলো এইভাবেই মানুষের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাথে সে আল্লাহকেও স্বীকার করে হয়তো আল্লাহর হুকুম অনুযায়ী নামাজও পড়ে রোজাও রাখে এই ধরনের কিছু আপাতত আনুষ্ঠানিক ভাবে হয়তো করে কিন্তু জীবনের বাকি সকল অংশে আল্লাহকে বাদ দিয়ে আর যার যার এবাদতি করে যার যার আইন কানুন বিধি বিধান মেনে চলে মূলত তাদেরকে সে আল্লাহর সাথে ইলাহ বানালো আল্লাহ পাক সুবাহ এটা সরাসরি নিষেধ করে দিয়েছেন আল্লাহর সাথে অপর কোন ইলাহ তোমরা গ্রহণ করবে না অর্থাৎ আল্লাহ হলেন একমাত্র ইলাহ আর কোন ইলাহ নাই তাহলে মানুষের মনের মন্দিরে যতগুলো ইলার স্থান জায়গা লাভ করেছে সেই ইলাহগুলোকে নিজের অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে এদের প্রতি কোন ধরনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আকর্ষণ যদি থাকে তাহলে সেটা শির্ক হবে আর এদেরকে গ্রহণ করার মাধ্যমে মানুষ কুফরিতে লিপ্ত হবে অন্তরের মধ্যে খালেস পাবে শুধুমাত্র আল্লাহ পাক একমাত্র ইলা হিসেবে জায়গা দিতে হবে এবং আল্লাহকেই জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ইলা হিসেবে মেনে চলতে হবে এর বিপরীত যা কিছু আছে সবগুলো অস্বীকার করতে হবে অমান্য করতে হবে আর এমন কিছু যদি দুনিয়ায় চালু থাকে সেগুলোকে নির্মূল করতে হবে আর এই কাজ দিয়ে আল্লাহ নবী রাসুল আলাইসালামগণকে জমিনে প্রেরণ করেছিলেন যদি কেউ আল্লাহর সাথে অপর কোন ইলাহ গ্রহণ করে তাহলে সে কি হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে তার ঠিকানা হবে জাহান নাম আর নিন্দিত এবং তিরস্কৃত হবে সে আল্লাহর পক্ষ থেকে রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহ তাকে এই জন্য তিরস্কার করবেন আর রহমত থেকে বঞ্চিত করে দেবেন সকল প্রকারের রহমত থেকে আল্লাহ সাহায্য থেকে আল্লাহর অনুগ্রহ থেকে তারা বঞ্চিত হবে আর সর্বাবস্থায় এরা নিন্দিত থাকবে যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহ গ্রহণ করে এটা এই কথাটাই বলা হয়নি যে আল্লাহকে কেউ অস্বীকার করে অন্য কাউকে গ্রহণ করছে শুধু এটা বলা হয়নি এখানে বলা হয়েছে আল্লাহর সাথে আল্লাহকে ইলাহ মানলো আর সাথে সাথে অন্য ইলাহ মানলো আল্লাহর কিছু হুকুম মানে আর অপরের কিছু হুকুম মানে কিছু এবাদত আল্লাহর জন্য আর কিছু এবাদত অন্যের জন্য এই কর্মগুলো যারা করে তাদের ঠিকানা হলো জাহান নাম এটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন তো এখানে আগের আয়াতের আগ পর্যন্ত ছিল এখানে তেরোটি আর এই হুকুমটা সহকারে হয় মোট চোদ্দটি যারা কেউ লেখছিল কেউ এই চোদ্দটা হুকুম হ্যাঁ চোদ্দটা হয়েছে তো আমি ধারাবাহিক ভাবে এই চোদ্দটা হুকুম আর প্রথম থেকে আবার সকলকে সংক্ষেপে শুনিয়ে দিচ্ছি যেই হুকুমগুলো প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা মেনে চলবে এবং রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে আল্লাহ এই বিধানগুলো নাদিল করেছিলেন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই কারণ মদিনায় আসার পর তিনি এই হুকুমগুলোর ভিত্তিতে মদিনার ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন মদিনার ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য এই বিধানগুলো আল্লাহ দিয়েছেন এই চোদ্দটি বিধান ইসলামী রাষ্ট্রের এই এই চোদ্দটা হলো কর্মসূচি আর মূলনীতি হলো চারটি আল্লাহ পাক সুবাহ এই চোদ্দটি কর্মসূচির হুকুম দিচ্ছেন এক নম্বরই হলো তোমরা এবাদতি করবে শুধুমাত্র আল্লাহর যে এই রাষ্ট্র ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সকল মানুষ তার জীবনের সকল কর্মকাণ্ডে শুধুমাত্র আল্লাহরই আবাদতি করবে তাহলে আল্লাহর হুকুমের বাইরে একটি কাজ করারও আর সুযোগ কারো জন্য থাকলো না কারণ তার সকল কর্মকাণ্ড হবে আল্লাহর এবাদত আর দ্বিতীয় কর্মসূচি হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার এটা যেমন ব্যক্তিগতভাবে সকল সন্তান পিতা মাতার সাথে উত্তম ব্যবহার আচরণ করবে পিতা মাতার সেবা খেদমত করবে পিতামাতার ভরণ পোষণ করবে তাদের জন্য তাদের সকল দায়িত্বগুলো পালন করবে অনুরূপভাবে রাষ্ট্র কোন পিতা সন্তান যদি অবাধ্য হয় বাধ্য করবে সন্তানকে পিতামাতার খেদমতের জন্য আর সাথে সাথে যদি তাদের খেদমত করার মতো কেউ না থাকে তাহলে রাষ্ট্র এই তাদের জন্য দায়িত্ব পালন করবে নিকটতম আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফিরদের হক আছে সেই হক গুলো আদায় করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এটা সকলের প্রতি প্রত্যেকেরই নিকটতম আত্মীয় আছে তার নিজের আত্মীয়র মধ্যে অনাত্মীয়ের মধ্যে মিসকিন আছে জানাশোনার লোকদের মধ্যে আর মুসাফির তো অপরিচিত হয়ে থাকে তার অঞ্চলে কখনো যদি মুসাফির আসে তাহলে প্রত্যেকের উপর এটা হক আল্লাহর নির্দেশ এটা যে তার উপর পাওনা আছে এদের আত্মীয় স্বজনের পাওনা আছে অধিকার হক তার অধিকার আছে সেটা পরিশোধ করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এটা যেমন ব্যক্তি হিসাবে পালন করবে তেমনি ভাবে রাষ্ট্র এই পদ্ধতিটা চালু করবে লোকদেরকে এ ধরনের বাধ্য করে দিবে প্রত্যেকেই যেন প্রত্যেকের সেই অধিকার আদায় করে এরপরের হুকুমটা হলো অপচয় করা যাবে না সেই অপচয়ের ব্যাখ্যা তো সেদিন করেছি হারাম পথে অবৈধ পথে কোনো প্রকারের খরচ করা যাবে না সে সামান্য ওই হোক হারাম পথে সামান্য পরিমাণ খরচ করাটা হলো তাবজির সেই তাবজির করতে নিষেধ করে দেওয়া হয়েছে আর যারা অপচয় করে তারা মূলত শয়তানের ভাই এরপর কৃপণতা করতে নিষেধ করা হয়েছে এবং নিজের হাতটাকে প্রশস্ত করে দিয়ে একবারে খালি হয়ে হতেও নিষেধ করা হয়েছে অর্থাৎ ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক লেনদেনের নির্দেশ এখানে প্রদান করা হয়েছে কৃপণতাও করা যাবে না অপ্রয়োজনে খরচও করা যাবে না মানুষ খরচ করবে প্রয়োজনে শুধু এরপর হুকুম হলো তোমরা তোমাদের সন্তানদেরকে ভরণ পোষণের আশঙ্কায় হত্যা করো না এ ব্যাপারে আলোচনা করেছি যে দেশে রাষ্ট্রীয়ভাবে যে বিপুল সম্পদ খরচ করে এখানে জন্ম নিয়ন্ত্রণের নামে যে সকল কার্যক্রম গুলো চলছে এই সবগুলো এখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা সন্তান হত্যার সামিল কারণ ভরণ পোষণের ভয় এটা কুফুরি কারণ ভরণ পোষণের দায়িত্ব আল্লাহর সব রিজিক তিনি প্রদান করেন এরপরের হুকুমটা হলো তোমরা জেনার নিকটবর্তী হইও না বেবিচারের যত উপায় উপকরণ আছে সবগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধু বেবিচারটাই নিষিদ্ধ করা হয়নি বেবিচারের সুযোগ আসে যে সকল মাধ্যমে সেই সুযোগগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখানে আলোচনা করেছিলাম যে নারী পুরুষের অবাধ মেলামেশা এটা সম্পূর্ণ নিষিদ্ধ মানুষের মধ্যে যৌন উত্তেজনা জাগিয়ে তুলতে পারে এ ধরনের গান বাজনা বাদ্য সিনেমা নাটক থিয়েটার যা এ ধরনের আছে সবগুলো এখানে নিষিদ্ধ করা হয়েছে আর নারী পুরুষের জন্য পর্দাকে ফরজ করে দিয়ে পর্দাকে বন্ধ করা হয়েছে এই জন্য এই বিবিচরের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে যে সব কারণে বেবিচার হওয়ার আশঙ্কা আছে সেই সকল পন্থাও নিষিদ্ধ করা হয়েছে এরপর আল্লাহ যে সকল প্রাণ হত্যা করাকে হারাম করে দিয়েছেন সেকু সেই মানুষগুলোকে হত্যা করতে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন তবে পাঁচটি কারণে মানুষকে হত্যা করার হুকুম দেওয়া হয়েছে সেগুলো সেখানে আলোচনা করেছিলাম এটা কি স্মরণ আছে ওইটাই মনে আজকে সুলতান ভাই আগে আলোচনা করছিল না পাঁচটা চরণ নাই হ্যাঁ, আচ্ছা, এক তো হলো কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে সেই হত্যার বদলে ক্রেসাস দ্বিতীয় হলো বিবাহিত নারী পুরুষ যদি বেবিচার করে তাকে সঙ্গে সার করা হত্যা করা আর কেউ যদি দিন ছেড়ে দিয়ে মোরতাদ হয়ে যায় মুসলমান হওয়ার পর আবার কাপের হয়ে যায় ইসলাম ছেড়ে দেয় তাকে হত্যা করা এরপর হলো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যে জিহাদ পরিচালিত হয় সেই জিহাদের বিরোধিতা করা যারা জিহাদের বিপক্ষে দাঁড়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায় যারা তাদেরকে হত্যা করা আর পঞ্চম হলো প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা এরপর আদেশ করা হয়েছে যে তোমরা এতিমের মালের নিকটবর্তী হইও না এতিমের মাল সবচেয়ে বেশি নিরাপদ এতিম যতক্ষণ এতিম থাকে সে বয়স প্রাপ্তির আগ পর্যন্ত তার মালগুলোকে উত্তম পন্থায় হেফাজত করতে হবে সেই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যদি তার অলি যদি দরিদ্র হয় তাহলে প্রচলিত উত্তম পথায় ন্যায়ানুক ভাবে সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারবে আর যদি এতিমের বলি সম্পদশালী হয় তাহলে এতিমের মাল রক্ষণাবেক্ষণের জন্য কোনো পারিশ্রমিক নিবে না তার সম্পদগুলোকে নিজের মালের সাথে মিশাবে না নিজের মালের সাথে উদল বদল করবে না এতিমের মাল ভালো অংশটা সে নিলে নিল আর মন্দটা এতিমকে দিয়ে দিল বদলা বদলি করে বললো যে সমানিত দিলাম ওটা করবে না এটা নিষিদ্ধ আর দরিদ্র ব্যক্তি যদি তার মালের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে পারিশ্রমিক নেয় সেই জন্য ওই এতিম বড় হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি করে তার মালগুলোকে খরচ করে না পেলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তার পরিপূর্ণভাবে এতিমের মালের হেফাজত করতে হবে এবং তার বয়স প্রাপ্তির সাথে সাথে তার মাল তার হাতে পৌঁছে দিতে হবে এবং পৌঁছানোর সময় দুইজন সাক্ষী রাখতে হবে দুইজন সাক্ষী রেখে এটা সুরাই নিসাতে ব্যাপারে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছি এরপর আদেশ করা হয়েছে তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি গুলো পূর্ণ করো তুমি তালিকার সাথে মিলিয়ে দেখতেছ তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি গুলো পূর্ণ করো এখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে একটা পরিবার আর একটা পরিবারের সাথে একটা গোত্র আর একটা গোত্রের সাথে একটা দেশ আর একটা দেশের সাথে যত প্রকারের চুক্তি আছে এটা অত্যধিক ব্যাপক এবং সার্বজনীন হুকুম এটা সকল ক্ষেত্রেই সেই ওয়াদা প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে হবে যদি মুসলমানগণ কোনো কাফের মুশ্রিকের সাথে কখনো কোনো চুক্তি করেন সেই চুক্তির বেলায় মুসলমানদের শর্ত আছে এক হলো স্থায়ী চুক্তি করা যাবে না কাফের মুর্শিকে স্থায়ী কোনো চুক্তি নাই এটা অস্থায়ী চুক্তি করা যাবে কিন্তু এই অস্থায়ী চুক্তিটাও করার সময়ে দেখতে হবে যদি এদের দ্বারা পূর্বে চুক্তি লঙ্ঘনের কোনো ইতিহাস থাকে তাহলে এদের সাথে চুক্তি করা যাবে না যারা পূর্বে লঙ্ঘন করেছে এদের সাথে চুক্তি করা যাবে না আর স্থায়ীভাবে কোনো চুক্তি করা যাবে না সেই চুক্তিগুলো হবে অস্থায়ী চুক্তি যতক্ষণ পর্যন্ত তারা এই চুক্তির উপর অটল থাকে ততক্ষণ মুসলমানগণ সেই চুক্তির উপর অটল থাকবেন যদি তারা চুক্তির কোনো একটি অংশ লঙ্ঘন করে বা লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কা তৈরি হয় তাদের কোনো তৎপরতা এমন পরিলক্ষিত হয় তখন সরাসরি এই চুক্তিটা তাদের উপর ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে জানিয়ে দিতে হবে তোমাদের এই কারণে তোমাদের সাথে আমাদের চুক্তি বাতিল করে দিলাম তাদেরকে জানিয়ে দিতে হবে এরপর পারস্পরিক সকল লেনদেনের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করা কম বেশি না করা এই আয়াতগুলো অবশ্যই পরেরই ছয়টি আয়াত নাজিল হয়েছে মদিনায় হিজরতের পরপর রাসুল্লাহ সাল্লাম মদিনায় এসে দেখলেন মদিনার লোকজন তাদের বেচা কেনায় ব্যাপক ধরনের জালিয়াতি করে তারা যখন অন্যের কাছে দেয় বিক্রি করে আর মেপে দেয় তখন কম দেয় আর নেওয়ার সময় বেশি নাই তারা এই মাপের মধ্যে কম বেশ করতো এটা দেখার পরে আল্লাহ পাক সুবাহ এই সাথে সাথে আয়াত নাজিল করে দেওয়ার পর রাসুল্লাহ সাল্লাম এটাকে কার্যকরী করেছেন এবং পরে মদিনাই আর কেউ এই ধরনের কর্মকাণ্ড করে নাই এখানে সুরাই মুতাফিফিনের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাদিন ইদাক্তা আলু আলান্নাসি ইয়াস্তাউফুন والذين كالوهم وإذا كالوهم أو وزنوهم يخسرون وإذا كالوهم أو وزنوهم يخسرون যারা কম দেয় মাপে তাদের জন্য ধ্বংস তারা যখন লোকদের কাছ থেকে গ্রহণ করে তখন তারা পুরু করে নেয় আর যখন লোকদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় এই লোকদের জন্যই ধ্বংস আমি কিন্তু হাফিজ না এই জন্য খেয়াল রাখবেন আয়াত কিন্তু ভুল পড়লে বলে দিবেন এখানে মূলত পারস্পরিক সেই বিনিময়টা ইনসাফ পূর্ণ করার জন্য আল্লাহ এখানে আদেশ করেছেন কেউ যেন কাউকে না ঠকায় কোন প্রতারণা না করে জালিয়াতি না করে বেশ কম না করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এমনটি যাতে না করে এই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন আর এরপর নিষেধাজ্ঞাটা হলো যেই বিষয়ে জানা নাই এমন বিষয়ের উপর স্থির হওয়া যাবে না প্রয়োজন নিশ্চিত জ্ঞানের দরকার যেটা আজকেরও গতকালকে আলোচনা করেছি আজকেও শুরুতে এই কথাগুলো বলেছি কোন বিষয় শোনার পর ওটা আগে জানতে হবে শোনার পর এটা জানতে হবে সেই জানার পর এটা মানতে হবে এই জন্য একটা জিনিস দেখবেন যে রাসুল্লাহ সাল্লাম এতাহাতের যত হাদিস গুলো আছে তার পূর্বে সেমাহাতের নির্দেশ আছে মুসলিমি ফিমা আহাব্বা প্রতিটি মুসলিমের উপর শোনা এবং মানা ফরজ যতক্ষণ না তাকে নাফরমানির আদেশ করা হয় আর যখন নাফরমানির আদেশ করা হবে তখন শোনাও যাবে না মানাও যাবে না তাহলে শোনাটা হলো আগে সে শুনতে হবে মনোযোগ দিয়ে যে কি আদেশ করা হচ্ছে মনোযোগ দিয়ে শুনলে দ্বিতীয় কাজটা হয় বুঝার শুনলেই তো মানুষ বুঝতে পারে এখানেও দেখবেন যে একটা জিনিস আছেন বাসরা প্রথম শোনার কথা আনছেন কোরআন মজিদ আরো বিভিন্ন জায়গায় সেমাহাতটাকে আগে আনা হয়েছে কারণ মানুষ আগে শুনে এবং মানুষ যত কথা জানে অধিকাংশই সে শুনেই জেনেছে শোনার অগ্রাধিকারটা বেশি মানুষ বেশি শুনে শোনার পরিমাণটা বেশি এই জন্য আল্লাহ আগে এনেছেন রাসুল্লাহ সাল্লাম এটা আগে এনেছেন যে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার পর ভালো করে উপলব্ধি করে বুঝে শুনে মানতে হবে সেই শোনাটাও অজীব মানাটাও অজীব দুইটাই এখানে এই মনোযোগ দিয়ে আগে শুনতে হবে এরপর এটা জানতে হবে বুঝতে হবে যদি কোনো ব্যক্তির কোনো ধরনের হয় যেটা আগে আমি শুরুতে বলেছি কারো রেফারেন্সে যদি হয় আগে তার কাছ থেকে জানতে হবে না জেনে তার কথার উপর বিশ্বাস করে এমন কোন কাজ করা যাবে না এটা সত্য মিথ্যা যাচাই করতে হবে আর যাচাই না করলে শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি আর এটা আল্লাহ যেহেতু নিষিদ্ধ করেছে এটা গুনার কাজও এই জন্য হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদও করবেন এরপর আদেশটা হলো অহংকার করা যাবে না জমিনে দম্ববরে পদচারণা করা যাবে না অহংকারকে নিষিদ্ধ করা হয়েছে এটা যেমন কোনো ব্যক্তিও এটা করবে না একটা পরিবার অন্য পরিবারের উপরও করবে না একটা গুত্র অন্য গুত্রের উপর করবে না একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর করবে না অহংকারকে আল্লাহ পাকসুবাহ নিষিদ্ধ করে দিয়েছেন আর আল্লাহর সাথে অপর কোন ইলাহ সাব্যস্ত করা যাবে না আল্লাহকেও মানা হবে আবার অন্য ইলাহকে মানা হবে এটা করা যাবে না আর এখানে আল্লাহ পাকসুবাহ যা কিছু বলেছেন প্রতিটা বিষয়ে দেখবেন সরাসরি আমর আদেশ কিছু আদেশ করেছেন কিছু নিষেধ করেছেন সরাসরি আদেশ এবং নিষেধ আর আল্লাহ যা আদেশ করেন বা নিষেধ করেন এটা মানাটা ফরজ এ ব্যাপারে কারো এখতিয়ারি ক্ষমতা থাকে না এখানে নিজের স্বাধীন কোন মত প্রয়োগের কোন অধিকার আর কার নাই আল্লাহ এখানে সরাসরি আদেশ যা কিছু করেছেন সরাসরি যেটা করতে হবে ওটা করা যাবে না এটা আয়াতে মহাকামাত আমি এটা আগে তো বলেছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহানহু বলেছেন এটা তাওরাতের সবচেয়ে বড় মূল হলো এগুলাই এই আদেশগুলি তাওরাতের মধ্যে ছিল এখানে একটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধানের একটা রূপ দেওয়া হয়েছে এখান থেকে অনেক ধারা থেকে অনেক উপধারা তৈরি হবে মূলত এর উপর ভিত্তি করেই ইসলামী রাষ্ট্রের সকল আইন কানুন গুলো তৈরি হবে মূল কর্মসূচি এগুলো আর এরপরে অপর হদুদ যেগুলো আছে অপর অপর আয়াত গুলোতে সেগুলো এর মধ্যে আসবে কোরআন মজিদকে পূর্ণাঙ্গ ভাবে একটি আইন গ্রন্থ হিসাবে তৈরি করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তখন একটা বিভাগ সরাসরি সে আইনগুলো সন্নিবেশিত করবে এবং রাষ্ট্রের মাধ্যমে এটা কার্যকরী করবে আজকে আইনের যে জটিলতা আছে এই জটিলতাগুলো তখন থাকবে না আজকে তো এই তাগুতের আদালতে মানুষ যে বিচার প্রার্থী হয়ে যায় প্রথম তো হয়তো আবেগে চলে যায় কিন্তু শেষ পর্যন্ত সে নিজের তো ওই কান্নাকাটি করেও নিজেও এখান থেকে মুক্তি পায় না তখন আফসুস করে কেন এখানে আসলাম যদি নাই আসতাম অনেক তার অধিকার আদায়ের জন্য সে ওই তাগুতের শয়তানি আদালতে যায় কিন্তু গিয়ে সে এখানে যত হয়রানির শিকার হয় যত জুলুমের শিকার হয় মনে করে এই অধিকার আমার প্রয়োজন ছিল না যদি আগেই দিয়ে দিতাম এমনি তাহলে ভালো ছিল তো আল্লাহর আদালতে কোরআন মজিদের এই বিচারালয়ে কোনো মানুষ কোনোদিন আফসুস করবে না কারো বিপক্ষেও যদি রায় হয় সে বুঝবে এটা সত্য রায় হয়েছে সে এখানে বুঝবে যে রায়টা সঠিক তার বিপক্ষে গেলেও সে বুঝবে যে রায়টা তো সঠিক সেইখানে ইনসাফ পাবে বাদী বিবাদী উভয়ে ইনসাফ পাবে সুবিচার পাবে শান্তি পাবে তো এখানে আল্লাহ পাক সুবাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আমাদের ভালো করে আয়ত্ত করে রাখা দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ বুঝে শুনে সে অনুযায়ী চলতে পারি আমি সুবাহ আল্লাহ